บุ๊กทูสามสิบทิริชทริชที่ร้านอาหารสองรีสตูเรนต์ดุยเอรีสตูเรนต์ดุยขอน้ำแอปเปิลค่ะดอยาคุเร একটা আপেলের রস আনুন দয়া করে একটা আপেলের রস আনুন দয়া করে একটা লেবুর জল আনুন দয়া করে একটা লেবুর জল আনুন দয়া করে একটা টমেটোর রস আনুন দয়া করে একটা টমেটোর রস আনুন আমার এক গ্লাস লাল মদ চাই আমার এক গ্লাস লাল মদ চাই ดิฉันขอไวน์ขาวหนึ่งแก้วค่ะ আমার এক গ্লাস সাদা মদ চাই আমার এক গ্লাস সাদা মদ চাই ดิฉันขอแชมเปญหนึ่งขวดค่ะ আমার এক বোতল শ্যাম্পেন চাই আমার এক বোতল শ্যাম্পেন চাই คุณชอบปลาไหมคะ তুমি কি মাছ পছন্দ করো তুমি কি মাছ পছন্দ করো คุณชอบเนื้อวัวไหมคะ তুমি কি গরুর মাংস পছন্দ করো তুমি কি গরুর মাংস পছন্দ করো คุณชอบเนื้อหมูไหมคะ তুমি কি শুকরের মাংস পছন্দ করো তুমি কি শুকরের মাংস পছন্দ করো কান মাই মি সাত আমার মাংসবিহীন কিছু চাই আমার মাংসবিহীন কিছু চাই ดิฉันต้องการผักรวมหนึ่งชุด আমার নানা রকম মেশানো সবজি চাই আমার নানা রকম মেশানো সবজি চাই ดิฉันอยากได้อะไรที่ใช้เวลาทำไม่นาน আমার এমন কিছু চাই যাতে বেশি সময় না লাগে আমার এমন কিছু চাই যাতে বেশি সময় না লাগে লাগেคุณต้องการทานกับข้าวสวยใช่ไหมคะ আপনার কি তার সাথে ভাত চাই আপনার কি তার সাথে ভাত চাই คุณต้องการทานกับพาสต้าใช่ไหมคะ আপনার কি তার সাথে পাস্তা চাই আপনার কি তার সাথে পাস্তা চাই คุณต้องการทานกับมันฝรั่งใช่ไหมคะ আপনার কি তার সাথে আলু চাই আপনার কি তার সাথে আলু চাই รสชาติไม่อร่อย আমার এর স্বাদ পছন্দ হয়নি আমার এর স্বাদ পছন্দ হয়নি อาหารเย็นชืด খাবারটা ঠান্ডা